বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আখলাকুন নবী সাল্লাহ আলাইসাল্লাম বা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের অনুপম চরিত্র বৈশিষ্ট্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সেই পুত পবিত্র চরিত্র নিয়ে তার বিভিন্ন চরিত্রের দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে ইসলামের বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন আমরা প্রথমে আপনাদের সাথে সেই সব ব্যক্তিদের পরিচয় করিয়ে দিব জনাব ইউসুফ আব্দুল মজিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মুসলিহুদ্দিন সালাম মুজাফর বিন মোহসিন সালাম আলাইকুম আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ লুকমান হুসাইন আজকে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাম্য ভাতৃত্ব নিয়ে আলোচনা করব যে তিনি কিভাবে মানুষে মানুষে ভাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতেন সমতা বিধান করতেন মানুষ সমাজের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকতে পারে বিভিন্ন পর্যায়ের মানুষ থাকতে পারে কেউ গরিব থাকতে পারে কেউ ধনী থাকতে পারে কেউ অসুস্থ থাকতে পারে কেউ সুস্থ থাকতে পারে এই বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে কিভাবে আমাদের সমতা বিধান করতে হবে কিভাবে মানুষে মানুষে ভাই ভাই এটা প্রমাণ করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম তার নিজের জীবন দিয়ে নিজের জীবনের ব্যবহারিক দিক দিয়ে ব্যবহারিক জীবনের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তা আমাদেরকে দেখিয়ে গেছেন তো আমি আজকের এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য প্রথমেই আমাদের শায়েখ ডক্টর মুসলিহদ্দিনকে অনুরোধ করব এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার জন্য মানুষে মানুষের সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নবী সাল্লাহ আলিয়াল্লাতামের চরিত্রের যে প্রভাব বা যা যা যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটা নিরুপম অতুলনীয় বিশ্বে এমন দৃষ্টান্ত কোনো নেতা কোনো মনীষী কোনো চিন্তাবিদ কেউ স্থাপন করতে পারে নাই হয়তোবা কিছু কিছু দিক নিয়ে তারা আলোচনা করেছেন মাত্র কিন্তু পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা কেউ করতে পারেনি কেন আল্লাহ নবীর কাজই ছিল প্রতিষ্ঠিত করা দেখিয়ে দেওয়া যার উপর ভিত্তি করে গোটা বিশ্ব মানবতা সঠিক পথে চলতে পারে দিক নির্ণয় করতে পারে ইন্নামাল মিনুনা এ খোয়া এটা কোরআনের বিধান মিনারা হলো তোমাদের ভাই এখওয়ান কুমফিদ্দিন তাহলে তোমাদের তারা দিনই ভাই তারপরে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনায় গেলেন একটা মোয়াখা করলেন মোয়াখা মানে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে একটা চার্টার করলেন একটা নীতিতে তারা আবদ্ধ হলেন নিজেরা নিজেরাই সেখানে প্রায় পনেরো ষোলোটা পয়েন্ট ছিল এই ভ্রাতৃত্ব স্থাপনের কি হবে শুধু মুসলমানের সাথেই নয় অমুসলিম যারা ছিল মদিনায় বিশেষ করে ইহুদিদের সাথে উনি বললেন যে আল মুসলিমুনা কুল্লুম উম্মাত ওয়াহেদা মুসলমানরা হলো এক উম্মত হয়ে গেল ছোট বড় কালা কোন বংশের আউস হোক খাজরাজ হোক মহাজের আনসার সবাই মিলে এক ভাই আবার অমুসলিম যারা তাদের সাথে বলা হলো উম্মাতুন মাল মুসলিমিন তারা মুসলমানদের সাথে উম্মত মুসলমান সবাই এক উম্মত নিজেরা নিজেরা আর তারা হলো তাদের সহযোগী উম্মত মাল মুসলিমিন বললেন তারপরে কিছু পয়েন্ট এমন সব পয়েন্ট তিনি নিয়ে এসেছিলেন চোদ্দ শত বছর আগে কোনো একজন সাধারণ মানুষের কাজ নয় ওই ধরনের উচ্চাঙ্গের পয়েন্টগুলো বের করে এনে জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা সহজ ব্যাপার ছিল না যেরকম কতগুলো যদি দৃষ্টান্ত দেই একটু উপরের দিকে চলে যাচ্ছে আলোচনাটা সেটা হলো যুদ্ধে যদি সবাই যেহেতু এক নেশন সুতরাং আক্রান্ত হলে সবাই মিলে তার প্রতিরোধ করতে হবে যুদ্ধ যদি ঘোষিত হয় তাহলে সবাই সবাই যেন যুদ্ধ ঘোষণা করেছে কালমাতুন ওয়াহেদা তাদের কথা থাকবে এক তা আকল যেটা হবে মানে পারিবারিকভাবে সেটা পরিবারের দেখবে তা আকল বলতে হলে ব্লাড মানি যেটা এক কথায় সেটা নিজে কিংবা তার ফ্যামিলি বা তার গোত্ররা বহন করবে সেটা গোটা এর মধ্যে বিস্তৃত লাভ করবে না আবার অমুসলিমদের সাথে চুক্তি হলো তারা নিরাপত্তা পাবে এবং তারা মুসলমানদের সাথে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে থাকবে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে তারা অংশগ্রহণ করবে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলা আন্তর্জাতিক মানের পয়েন্টে জাতীয় পর্যায়ে ভ্রাতৃত্ব নির্ধারিত হয়েছিল ডক্টর মুসলিয়া আপনি বলতে চাচ্ছেন যেটা সেটা হলো যে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য নীতিমালা যেমন তৈরি করেছেন যে আবার নিজের জীবনে সেটা বাস্তবায়ন করেও দেখিয়ে গেছেন যে কিভাবে এটা এই নীতিগুলো বাস্তবায়ন হতে পারে আমি আপনার কাছে আপনার কাছে বিষয়টা নিয়ে আবার ফিরে আসবো <laughs> ইনশাল্লাহ তো আমরা এখন এই বিষয়টার একটু স্পেসিফিক আলোচনা করার জন্য আমি এখন শেখ মুজাফর বিন মোহসিনের কাছে যাব যে সাম্য ভাতৃত্ব মহানবী সাল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করেছেন এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার কারণে সমাজে একটা নতুন রূপ তৈরি হয়েছে এবং নতুন একটা ভাবের সৃষ্টি হয়েছে সামাজিক রূপ পরিগ্রহ করেছে যেটা সমাজে শান্তি স্থিতিশীলতা আনার জন্য বড় একটা উপকরণ হতে পারে তো এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু আলোচনা করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ আসলে ভাতৃত্ব যে কি এটা প্রকৃতার্থে মোহাম্মদ সাল্লাহ উপস্থাপন করেছেন বিশ্ববাসীর সামনে এবং এটা তিনি করেছেন তার উসুয়াই হাসানা দ্বারা আল্লাহ রব্বুল্লা আলমিন যে প্রত্যেকের জন্যই মানব জাতির জন্যই একটি চরিত্র যে আদর্শ হিসেবে একুশ নম্বর তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে রসুল সাল্লাহ মধ্যে এই তার ভাতৃত্ব আমরা দেখেছি যে যে আওস এবং খাজরাজ দুইটি গোত্র চিরন্তন দ্বন্দ্বে লিপ্ত ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করার পরে এমনই ভাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করলেন এটা একটা দৃষ্টান্ত আর একটি দৃষ্টান্ত হলো যে জাহেলি যুগ থেকে বড় বড় যুদ্ধ চলে আসছিল এক একটা যুদ্ধ দেখা যায় যে একশো বছর পর্যন্ত চলেছে তাদের মধ্যে চল্লিশ বছর চলছে চলা হালবুর ফুজ্জারও চলেছে ঠিক ওরকম পরস্পরের মধ্যে এরকম দ্বন্দ্ব থাকা সত্ত্বেও যখন ইসলাম আসলো সমস্ত দ্বন্দ্বকে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করলেন দ্বিতীয় কোনো আদর্শ এরকম পাওয়া যায় না যে এত সুন্দরভাবে পরস্পরের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করেছে মানে হলো যে চিরশত্রুতা যেখানে বিরাজ করছে এবং শত্রুতা মিটিয়ে ফেলার কোন ব্যবস্থাই কেউ খুঁজে পাচ্ছে না এই ধরনের মানে অমীমাংসিত অমীমাংসিতের বিষয়টাও উনি এই মাধ্যমে যে ভাতৃত্ব সৃষ্টির মাধ্যমে দূর করে দিয়েছেন এই বিষয়টা একটা খুব সুন্দর বিষয় আপনি আমাদের সামনে এনে দিয়েছেন তা আমরা এখন শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে যাব ওনার কাছ থেকে আমরা একটা বিষয়ে দিক নির্দেশনা পাব যে সাম্য ভাতৃত্ব মানব সাল্লাম যে সৃষ্টি করলেন এর প্রভাবটা সমাজে কিভাবে পরিলক্ষিত হলো এবং সবাই এর প্রতি উদ্বুদ্ধ হলো এবং এই আদর্শটাকে গ্রহণ করার জন্য সবার মনে একটা আগ্রহ তৈরি হলো এই বিষয়ে আমাদের দর্শক শ্রোতাকে কিছু অবহিত করবেন আলহামদুলিল্লাহ وعلى آله وصحبه أجمعين يقول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ইখওয়ানা, সুবহানাল্লাহ। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে সৌভ্রাতৃত্ব যেটা রসুল করিম সাল্লাহ আলী প্রতিষ্ঠা করেছিলেন তার সুফল আমরা দেখতে পাচ্ছি যে মহান রবুল্লা আলমিন এরশাদ করছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহ আল্লাহ এটা আল্লাহ পাকের একটা বিশেষ অনুগ্রহ অনুগ্রহ ছিল যে মহান রবুল্লা আলমিন ভ্রাতৃত্বের মাধ্যমে এবং সেটা ইমানের ভিত্তিতে যে আল্লাহর উপর ইমানের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম সৃষ্টি করেছেন এর মাধ্যমে সবাই ভাই ভাই হয়ে গেলেন এবং এটা আল্লাপাকের অপরিসীম একটা ওয়াজ ওয়াজকুরু এবং আল্লাপাক স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়াজ ওয়াজকুরু নিয়ামত আল্লাহ আলী আল্লাহর নিয়ামত তোমরা স্মরণ করো তোমরা কি ছিলে আগে তোমাদের বাস্তবতা কি তোমরা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 করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা একটা ভ্রাতৃত্বে সুদৃঢ় প্রাচীর গড়ে দিয়েছিলেন যে প্রাচীরের মাধ্যমে মানুষ পরস্পরের ভিতরে সৌহার্দ্য ভালোবাসা আন্তরিকতা সহমর্মিতা একে অপরের দুঃখে দুঃখিত ব্যতীত হওয়া এবং একে অন্যের জন্য প্রয়োজনের জীবন বিসর্জন উৎসর্গ করা বিসর্জন দেওয়া পর্যন্ত তারা করেছেন আমরা দেখতে পাই যে আল্লাহ তালা ইসাদ করেন যে আল্লাহ ফাবাইনা কুলুবিকুম লাউ আনফাকতমা ফিল আল জামিআন এবং একে অন্যকে এই মোয়াখাত বা এই ফ্রাটার্নাইজেশন বা এই ভ্রাতৃত্ব ফ্রেটার্নিটি ব্রাদারহুড যেটা এর থেকে এরকম অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল যে একজন আনসার মহাজের ভাইকে বলতেন যে আপনি হ্যাঁ। আমার ভাই যে আমার ঘর আছে আপনি অর্ধেক নিয়ে নেন আমার দুটি স্ত্রী আছে একজনকে আমি তালাক দিয়ে দিচ্ছি আপনি সেটাকে গ্রহণ করুন কিন্তু মহাজির ভাই আবার এত স্বার্থপর নন যে তিনি বলবেন আর তিনি নিয়ে নেবেন তিনি বলতেন যে বারাক আল্লাহ আলিকা ও মালিকা আল্লাহ আপনার আপনার কাছে এসেছি তো পেয়েছি থাকার জায়গায় পেয়েছি এই তো অনেক বেশি আল্লাহ আপনার পরিবারে আপনার ধন সম্পদে বরকত দান করেন তো এইভাবে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম যে ভ্রাতৃত্ব এবং পরস্পরের ভিতরে ভালোবাসা মহাব্বত গড়ার যে একটা বিরল নজির স্থাপন করেছিলেন যার দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদকে যে মহানুসর ইসলাম ভাতৃত্ব প্রতিষ্ঠা করে দেখেছেন এবং সেই ব্যাপারে আল্লাহ তাল্লাহ যে কমেন্ট করেছেন যে দুনিয়ার সমস্ত সম্পদ খরচ করেও মানুষ চেষ্টা করে এরকম একটা করতে পারে না এবং আমরা দেখছি আজকেও তাই যে মানুষে মানুষে কাছাকাছি নিয়ে আসার জন্য অথবা ভাতৃত্ব সৃষ্টি করার জন্য দেশে দেশে মানুষ কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না কারণ হলো যে আপনি যেটা উল্লেখ করেছেন যে এখানে একটা মৌলিক ভিত্তি থাকতে হবে ওই ভিত্তির উপরে দাঁড়িয়ে এই কাজটা করতে হবে যেটা মহানবী সালাম করেছিলেন তা আমরা এবার একটু ফিরে আসছি আচ্ছা ঠিক আছে এই আলোচনা যদি আপনার সম্পর্ক থাকে আমরা এটা শুনে নিই পরে আমরা ডক্টর মুসলির কাছে এই বিষয়টা বিস্তারিত জানবো যেটা ভাতৃত্বের কথা শেখ বললেন যে মূল ভিত্তি ছিল আসলে ইমান আমরা এখানে বলতে পারি ইমান বা আর একটা যে মানে স্পষ্ট আমরা ভিত্তি পাই রসুল্লাহ মক্কা বিজয়ের দিনে যে একটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন আল্লাহ রাসুল বললেন বিলাল রাজাকে তুমি কাবা ঘরের উপরে উঠো কিন্তু এটা দেখে সরাসরি আত্মাবিন ওসাইদ বলে দিল যে বেলালকে কাবা ঘরের উপরে উঠে দিছে এই যে দৃশ্য এক কুচ্ছিত এক কালো কাককে কাবা দিয়েছে এই দৃশ্য দেখার আগে আমার আব্বা মৃত্যুবরণ করেছেন এর জন্য আল্লাহর কাছে আমি আদায় করছি এই কথা শোনা পত্র তারপর আরেকজন বলে উঠলো মা ওজাদা মোহাম্মদ ইল্লাহাদ আল গুরাব এই কাককে ছাড়া আর কাউকে পেল না আল্লাহ রাবুল আলমিন তখনই এই আয়াতটা নাজিল করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানিয়ে দেন যেটা মুসনাদে আহমদে আসছে সহি সনদে ইন্না আকরমকুম ইন্দাল্লাহ আকাকুম তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ তিনি যিনি হলেন আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ যিনি সবচেয়ে বেশি মানে বিলাল রাজি আল্লাহর সাথে যে কুটুক্তি করেছে এটা আল্লাহ রব্বুল আলম বরদাস্ত করলেন না তারপরে যে বক্তব্য ফুটে ওঠে আর কি আল্লাহ রসুলের মুখ থেকে যে হে মানব মণ্ডলী তোমাদের রব একজন তোমাদের পিতা একজন সুতরাং আরবের উপরে আজমের আজমের উপরে আরবের কালোর উপরে সাদার সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই তাকুয়া কোনো মর্যাদা থাকতে পারে মর্যাদা থাকতে পারে আপনার সম্পর্কটা আসলে আমাদের এখানে একবারে পয়েন্ট এবং আপনাকে ধন্যবাদ এই জন্য যে আমরা এটাই বলতে চাইছিলাম যে ইমানের উপরে তাকুয়ার উপরে ভিত্তি করে যে সৃষ্টি হয়েছে ভাতৃত্বটা এবং যার জন্য এটা টিকে আছে এবং এটাই হওয়ার দরকার এটা আমরা শেখ ইউসুফ আব্দুল মজিদের সে আয়াতের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পেরেছি তা আমরা এবার ডক্টর মুসলিকে অনুরোধ করব যে এই আরবি শব্দটা তাকোয়া এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব আর তার সাথে সাথে আমরা যেটা জানতে চাইব আপনার কাছে যে মানে ইমান তো আছে তাকোয়া তো আছে তো এমনি নর্মালি ভ্রাতৃত্ব যদি সৃষ্টি করতে হয় তাহলে যেমন আপনি ওই মদিনা সনাদের ওখানে কিছু আলোচনা করতেছিলেন মানে নর্মাল কি কি পয়েন্ট গুলো সেখানে আসার দরকার তাহলে আমরা বলতে পারবো যে এখানে ভাতৃত্ব সৃষ্টি হয়েছে তো এই ব্যাপারে আমাদেরকে আপনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ পরিচালক ডক্টর লোকমান এবং সুন্দর সংযোজন আলোচনা করার জন্য শেখ ইসু আব্দুল মজিদ এবং শেখ মুজাফর বিন মহসিনকে আসলে আল্লাহ নবীর পার্থিব কোনো স্বার্থ ছিল না তথা কোনো কথিত তথা কথিত পলিটিক্যাল কোন দুরভিসন্ধি যেটাকে বলা হয় সেটাও ছিল উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য বা এরকম কিছু আমি তথা কথিত রাজনৈতিক বলছি রাজনীতি হ্যাঁ, হ্যাঁ। ভালো জিনিস সেটাকে যে অর্থে ব্যবহার করা হয় সেই তথা কথিত তার কোন লক্ষ্য ছিল না মানবতার মুক্তি মনুষ্যত্বের মধ্যে পারস্পরিক সুন্দর সম্পর্ক পৃথিবী শান্তিময় হওয়া পিস অ্যান্ড হ্যাপিনেস সর্বত্র যেন বিরাজ করতে পারে এই জন্য তার যে সার্বিক প্রচেষ্টা ভিতর বাইরে কায় মনোবাক্যে তার প্রতি বিশ্বস্ততা ছিল এর জন্যই তার জন্য অপেক্ষা করছিল মদিনাবাসী আওস এবং খাজরাজের যুদ্ধ আলতাবুদ্দিন হালি যেটা কবিতায় লিখেছেন পানি পান করে না চোখরা ঘোড়া কাটটা আগে উঠলে এই না মারামারি খালি মারামারি আর যুদ্ধের পরে মানে যে কোনো ছোট্ট একটা বিষয় নিয়ে সেখানে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে মানে শুরু করতে পারলো এখানে কোনো রকম নাখওয়াতুল জাহেলিয়া যেটাকে বলা হয় অম্মি আল জাহেলিয়া যেটা হাদিসে বলা হয়েছে জাহেলিয়াতের সেই উত্তেজনা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন এই লোকটা যদি আসে তার মাধ্যমে আমাদের সব নিরসন হবে নিরসন হয়েছিল তাই হয়েছিল তাই যেটা উনি বললেন যে আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার সম্পদ ব্যয় করেও যেটা পারত না সেটা আল্লাহ তারা মানুষের মাধ্যমে করে দিয়ে তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হলো তার বড় কারণ এটা তাকোয়ার কথা আপনি বলেছেন তাকোয়া এমন একটা জিনিস যদি তা মানুষের মধ্যে একবার স্থাপিত হয়ে যায় তাকে আর কেউ অবিশ্বাস করতে পারে না সে নিজেকেও নিজে অবিশ্বাস করে না এবং তার দ্বারা অবিশ্বস্ত কোনো কাজ হবে না এটা হলো তাকোয়ার দাবি আর তাকোয়া প্রতিষ্ঠাই হলো খুব বড় লক্ষ্য প্রায় দুইশত আটান্ন বার বোধহয় হিসাব করে বলেছিলাম সেদিন কোরআনে কারিম এসেছে বিভিন্ন শিকায় বিভিন্ন শব্দে মানে এক কথায় আমরা কি বলতে পারি তাকোয়াটা এক কথায় মানে বলতে পারে কোন কাজ ছাড়লে বা কি করলে হ্যাঁ। পূর্ণাঙ্গ সততা আল্লাহ নৈকট্য মানে পাওয়ার জন্য যার ভিতরে যত বেশি আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের পরিস্থিতি এটা কাজ করতেছে সারা বিশ্বে the should combine the qualities of a lion and fox যে শাসক হবে তার দুইটা গুণ থাকতে হবে একটা হলো সিংহের মতো সাহসী আর শ্রীগালের মতো দ্রুত সারা বিশ্ব সেই ম্যাকেবেলের থিওরির উপরেই চলছে কে কত ধূর্ত আর কে কত হিংস্র আসল জিনিসটা নাই এখানে হ্যাঁ সেখানে কিন্তু তার মূল ভিত্তি নাই যার জন্য এটা হচ্ছে ওটা শুধু বক্তব্যে আছে মূল চলছে কিন্তু ম্যাকেবেলের থিওরির উপরে যারাই শাসন করবা যারাই রাজনীতি করবা যারাই তোমরা কোনো কিছু দায়িত্ব পাবো দুইটা জিনিস খেয়াল রাখবা একটা হিংস্রতা দমন করবে আর একটা চাতুর্য এবং ধূর্ততা কতটা থাকবে আল্লাহ নবীর মধ্যে এটা ছিল না আল্লাহ নবী মানুষকে মানুষ বানাতে এসেছিলেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা দেখছি সারা বিশ্বে মারামারি হচ্ছে নাম ধরে আফগানিস্তানে হচ্ছে ফিলিস্তিনে হচ্ছে তারপরে আমাদের মায়ানমারে হচ্ছে সারা বিশ্বে এখন বিশ্বের বিভিন্ন দেশে আরো উত্তাল তরঙ্গের মতো সেগুলো বেরিয়ে আসছে সেগুলো সমাধানের পথ কি মুসলিম বিশ্বের কোনো পার্টে যদি গন্ডগোল হচ্ছে চট করে সেটা আলাদা করে দেওয়া হচ্ছে ইন্দোনেশিয়াতে তিমুর আলাদা সুদানের দক্ষিণ পাশে নির্বাচন আলাদা কিন্তু অন্য কোথাও কিন্তু এটা হচ্ছে না মুসলমানরা মরে কোনো কান্ট্রিতে কোনো সাইডে কোনো অবস্থাতে কিন্তু সেটা নিরসন করার জন্য কেউ আগে আসছে না আরো জিয়ে রাখা হচ্ছে হবে দেখছি বুঝি এই শর্ত ওই শর্ত নানান শর্তের জালে আটকে দিয়েছি কেমন কিন্তু তারা শুধু মরেই চলেছে আবার যদি মুসলিম বিশ্ব আলাদা করতে হয় চট করে সেখানে আর একটু বড় যুদ্ধ লাগাই দেয় আলাদা করে দেয় হিংসাত্মক কার্যক্রম কতটা চলে চলছে হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু ব্যাপারটা তাই তার মানে হলো কি তাকোয়া নাই জি জি তো আমরা আসলে আপনার এই বক্তব্য থেকে ক্লিয়ার হতে পারলাম যে যেটা উনি সম্পূরক ভাবে বলেছিলেন যে ইমান ইমান বলতে যে তাকওয়া জি বল বল বলবেন আপনার কাছে আমরা যাব তো এখন আমরা দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করছি যে ভাতৃত্ব একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য এবং সমাজে স্থিতিশীলতা আনার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মহানবী জীবন থেকে আমরা পাচ্ছি যে কিভাবে এটা প্রতিষ্ঠা হবে এবং কিভাবে সেটা টিকে থাকবে খালি প্রতিষ্ঠাই না টিকেও থাকতে হবে প্রতিষ্ঠা করার জন্য উনি কিছু ভিত্তি দিলেন যেমন ইমান এবং তাকওয়ার উপরে ভিত্তি হবে কিন্তু টিকে রাখার জন্য যে এমন কিছু জিনিস আছে যেটা নষ্ট হয়ে যেতে পারে সেগুলো থেকে আবার নিজেকে করতে হবে তো আমরা আজকের আলোচনা থেকে এটাই বুঝলাম যে ভাতৃত্ব সাম্য এটা মহানুসাল্লাম প্রতিষ্ঠা করেছেন দেখিয়েছেন এবং সেটা টিকে রাখারও ব্যবস্থা করে গেছেন আমরা তার এই আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আদর্শের অনুকরণ করে আমাদের সমাজেও ভাতৃত্ব প্রতিষ্ঠায় ব্রতী হব এবং টিকে রাখার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আপনাদের সবাইকে যারা আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ওয়ালামিউল্লাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান